মিসওয়ার ইবনু মাখরামা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন যখন উমর রদিল্লাহ তাল্লাহ্ন আহত হলেন তখন তিনি বেদনা অনুভব করছিলেন তখন তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে আবদুল্লাহ ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন বলতে লাগলেন হে আমিরুল মুমিনিন এ আঘাতজনিত কারণে যদি আপনার কিছু হয় দুঃখের কোনো কারণ নেই আপনি তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাহচর্য পেয়েছেন এবং তার সাহচর্যের হক ভালোভাবে আদায় করেছেন অতপর আপনি এ অবস্থায় পৃথক হয়েছেন তিনি আপনার প্রতি সন্তুষ্ট অতপর আপনি আবু বকর আদিল্লাহ তালাহ এর সঙ্গ লাভ করেন এবং তার হকও পূর্ণভাবে আদায় করেন অতপর আপনি এই অবস্থায় পৃথক হয়েছেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্ট অতপর আপনি সাহাবাগণের সাহচর্য পেয়েছেন এবং তাদের হকও সঠিকভাবে আদায় করেছেন যদি আপনি তাদের হতে আলাদা হয়ে যান তবে আপনি অবশ্যই তাদের হতে এমন অবস্থায় আলাদা হবেন যে তারাও আপনার প্রতি সন্তুষ্ট ওমর আদিল্লাহ তালাহনু বললেন তুমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সঙ্গ ও সন্তুষ্টির ব্যাপারে যা বলেছ তা তো আল্লাহর বিশেষ অনুগ্রহ যা তিনি আমার প্রতি করেছেন এবং আবু বাকর আদিল্লাহ তাল্লাহ্ন এর সঙ্গ ও সন্তুষ্টির ব্যাপারে যা তুমি বলেছ তাও একমাত্র মহান আল্লাহর অনুগ্রহ যা তিনি আমার উপর করেছেন আর আমার যে অস্থিরতা তুমি দেখছ তা তোমার এবং তোমার সাথীদের কারণেই আল্লাহর কসম আমার নিকট যদি দুনিয়া ভরা শোনা থাকতো তবে আল্লাহর আজাব দেখার আগেই তা হতে মুক্তি পাওয়ার জন্য ফিদা হিসাবে বিলিয়ে দিতাম হাম্মাদ রহমতুল্লা আলাহি ইবনু আব্বাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি উমার রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট প্রবেশ করলাম